منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لعبد جعله الله مفتاحا للخير ومغلاقا وقال عليه الصلاة والسلام سبعة طوبى لمن لم يروني ولكن آمن بي أو كما قال عليه الصلاة والسلام मेरे अजीजों मेरे दोस्तों मेरे भाइयों যা কিছু চোখে দেখতেছি আর যা কিছু দেখতেছি না সবকিছু আল্লাহই পয়দা করছেন আবার একদিন আসবে আল্লাহ সবকিছু ধ্বংস করবে সূর্য আল্লাহ পয়দা করছে যদি নাকি তার আলো দ্বারা আমরা সারাদিন উপকৃত হই রাত্র আল্লাহ পয়দা করতেন যদিও নাকি সারা রাত্র আরামের ঘুমের মাধ্যমে সারা দিনের ক্লান্তি চন্দ্র আল্লাহ পয়দা করছেন যদিও নাকি রাত্রের চলায় আমাদেরকে রাস্তা দেখায় ঋতুও আল্লাহ তৈরি করছেন যদিও নাকি এক এক ঋতুর মাধ্যমে এক এক নিয়ামত আমাদের দুয়ারে আল্লাহ পেশ করেন শীতে এক ধরনের নিয়ামত গরমে এক ধরনের নিয়ামত বসন্তে এক ধরনের নিয়ামত হেমন্তে এক ধরনের নিয়ামত এক এক নিয়ামত আল্লাহ পাক এক এক মৌসুমে আমাদের সামনে পেশ করেন কারো কারা যদি আল্লাপাক আকাশকে সাজাইতেন যদিও আমরা রাত্রের বেলা উপরে তাকাইলে বড় চোখে সুন্দর লাগে আকাশও আল্লাহ বানাইতেন যেটা আমাদের জন্য আল্লাহ পাক হাত হিসাবে ব্যবহার করা হয়েছে তবে আল্লাহ তৈরি করতেন আবার একদিন সবকিছু আল্লাহ পাক বিনষ্ট করা আর আমাদের তো আল্লাহ তৈরি করতেন আবার একদিন আসবে আল্লাহ আমাদেরকে সবাইকে পাইসা পাইতা কাউকে থাকার কোন অনুমতি ছিল না না আছে না থাকে যদি থাকার অনুমতি থাকতো তাহলে আম্বিয়া আলহি সালাতাম দুনিয়া থেকে যেতেন আর ওনারা যদি নাও থাকতেন So Imam al-Anbiya, Sayyid al-Anbiya, Muhammad Rasulullah তো জরুর দুনিয়াতে কেননা ওনার জন্যই সমগ্র জগৎটা অস্তিত্বে আছে আল্লাহর সাথে সবচেয়ে বেশি মহাব্বত ওনার ছিল সবচেয়ে বেশি নৈকট্য উনি লাভ করতেন আল্লাহ ওনাকে নবী ওই সময়ও বানায় রাখছিলেন যে সময় কোনো মানুষই সৃষ্টি করেন নাই এমন ব্যক্তিত্ব তো মৃত্যু হতেই আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আবার আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন সব আল্লাহ পয়দা করছেন আবার সব আল্লাহ ধ্বংস যেটাকে কেমন বলে বানাইতে যদিও ছয় দিন লাগছে কিন্তু ধ্বংস করতে একটা দিন যথেষ্ট বানাইতে কয়েক দিন লাগে ছয় দিন লাগে ইজোনো কুরআন ও আছে সৃষ্টি তা ইয়া সুমত্ত ওয়াল আরস ছয় দিনে বানাইছেন কিন্তু ধ্বংস করতে একটা সূ যথেষ্ট হয় ইজোনো ইসরাফিল কে বলবেন ফান ফিদাউ শুনুন বলবেন কাম নাফখাতান ইয়া রাব্বি তুমি কুবুদিব তো কাটা দিব তাল্লা হুকুম দিবেন নাফখাতান ওয়াহিদা একটা ফু দিবে আল্লাহ রসুল আমাদেরকে জানায় দিচ্ছেন ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না তাকুনু আবা মানসুরা আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব জিনিসকে এক ফুট চুলা বানায় আর শুধু চুলা বানাবে না বরং অস্তিত্বহীন পুরা কোথায় নিয়ে যাবে এটা আল্লাহর এলেমি আছে কারো এলেমে নাই কেউ বলতে পারবে না যে আকাশকে কোথায় নিয়ে রাখবে জমিনকে কোথায় নিয়ে রাখবে চন্দ্রকে কোথায় নিয়ে রাখবে পাহাড় পর্বত কোথায় নিয়ে রাখবে নদী নালা কোথায় নিয়ে রাখবে সমুদ্র কোথায় নিয়ে রাখবে এগুলোর এলেম কারো কাছে নাই এতটুকু এলেম আছে চুলা বানাবে আর সব কিছু নিঃশেষ করে দিবে বা শেষ কিন্তু বানাইতে সময় লাগছে ছয় দিন ইয়া শত্রুব আমাদেরকেও আল্লাপাক দুনিয়া থেকে বিদায় নিতে কয়েক সেকেন্ড লাগায় যদিও অস্তিত্বে আনতে দীর্ঘ নয় মাস লাগছে অস্তিত্বে আনতে কয় মাস লাগছে মার্কেটে কয় মাস ছিলাম নয় মাসে অস্তিত্বে আনতেন কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে কদিন লাগবে কয়েক সেকেন্ডের ব্যাপার হুকুম আসবে বাহির হয়ে যাও তো হার হালে বাহির হইতে রু বাধ্য না রু বাহির হয়ে গেল সবার খেল শেষ ঠিক না কি বলে রু বাহির হইতেই তো খেল শেষ না তারপরও খেল আছে হ্যাঁ বুঝেন তো আমার বাচ্চা বুঝেন তো যদিও কোডওয়ার্ড ব্যবহার করতেছি আর কি বাহির হওয়ার সাথে সাথে সবার খেল শেষ এই জন্যই ফেরেস্তা বলতেন মৃত্যুর পরে বলেন দালাল ইস্তেগাল তোমার খেল শেষ দালাল ইস্তেগাল তোমার খেল শেষ বাকিয়াল ওয়াবার সমস্ত ঘাটি তোমার সামনে রয়ে আসল খেল তো এখন শুরু হবে খেল শেষ যা দুনিয়াতে তুমি খেলতে খেলতেছিলা দালাল ইস্তেগাল তোমার ব্যস্ততা শেষ খেল শেষ কেউ দোকান নিয়ে খেলতো কেউ চাকরি নিয়ে খেলতো কেউ ব্যবসা নিয়ে খেলতো কেউ জমি জমিন নিয়ে খেলতো ঠিক না কেউ ক্ষমতা নিয়ে খেলতো কেউ শক্তি নিয়ে খেলতো কেউ জনবল নিয়ে খেলতো কেউ সম্পত্তি নিয়ে খেলতো কেউ আধিপত্য নিয়ে খেলতো আধিপত্যের বিস্তার নিয়ে খেলতো তো ফেরেস্তা বলবে জালাল ইস্তেবাল তোমার খেল শেষ বাপিয়াল বাবা সমস্ত কাটি তোমার সামনে রয়ে আরে ফেরেস্তা বলবে জাহাবাতিল আমওয়াল জন্য মেরে দোস্ত তিনটা কথা সত্য তিনটা কথা সত্য যারা বানায় ওরা থাকতে পারে না যারা বানায় ওরা থাকতে পারে না আর যারা জমায় ওরা ভোগ করতে পারে না আর যারা কামায় ওরা খাইতে পারে না চিন্তা সত্য অট্টালিকা যে বানায় সে বেশি সময় কাটতে পারে না দেখা যায় অধিকাংশ সময় বেড়ে থাকে হয়তো রাত্র ছয় ঘন্টার লেগে কখনো কখনো এসে ঘুমায় আর যে জমায় ব্যাংকের পর ব্যাংক ঘোরা হয়েছে কিন্তু বুক করতে পারবে না পারবে সব বুক করে দিব হ্যাঁ জীবন আর যে কামায় সে খাইতে পারে না খাওয়ার সুযোগ কই কামালের ভিতরে তো সময় যায় দুপুরের খানা সন্ধ্যায় খায় সন্ধ্যাটায় বারোটায় খায় ঠিক আছে না সকালের নাস্তা বারোটায় খায় কি বলেন যে কামায় সে খাইতে পারে না যে জমায় সে ভোগ করতে পারে না আর যে বানায় সে থাকতে পারে না চিরসত্য এই জন্য ফেরস্তা বলবে জাহাদা ছিলাম ওয়াল সব মাল ছাড়া বাকিরা ছিল আমার আমল তোমার সাথে থাকবে ইনকানা খায়রা ফাখায়রা ইনকানা সাররা ফাসাররা যদি ভালো হয় তো তুমি ভালো প্রতিদান পাইবা আর খারাপ হইলে জুতার বাড়ি মারতে কেউ ভুল করবে না এটাও চিন্তা করা রেখো খারাপ হইলে খারাপের প্রতিদান তোমাকে দেওয়া হবে আবার আরেক ফেরেস্তা বলবে যদিও তোমার সম্পদের সে আশা বেশি তোমার আলমারিতে ভরা ছিল তোমার সম্পদের থেকে আশা বেশি কি আলমারিতে ভরা ছিল ইনকাতাতিল আজাল সব আশা শেষ সব আশা আজল শেষ বয়স শেষ তো আশাও শেষ खैर मेरे दोस्तों मेरे भाइयों मेरे আজিজও সবকিছু আল্লাহ অস্তিত্বে নিয়ে আসছেন সবকিছু আল্লাহ আবার বিলীন করে আসছেন আমাদেরকে অস্তিত্বে আল্লাহ নয় মাসে আনছেন কয়েক সেকেন্ডে আমাদেরও লীলা খেলা শেষ করে দিবেন যার মৌত যখন আসবে তো কয়েক মিনিটে কি করবে লীলা খেলা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নবীদেরকে এক মেহান্নত দিয়া পাঠান যে মেহান্নতের মাধ্যমে নবীরা মানুষকে বুঝাইতে চান সে দুনিয়ার মানুষ দুনিয়ায় আসত তুমি ষাট বছর থাকো আর সত্তর বছর থাকো আর নোয়াল ইসলামের মতো সাড়ে নয়শো বছর থাকো আর হাজার বছর থাকো আর বারোশো বছর থাকো একদিন তোমার লীলা খেলা শেষ হয়ে যাবে বিদায় তুমি যে দুনিয়ায় আসছ যদি দুনিয়ার জীবনে তুমি এনজয় করতে চাও সুখী হইতে চাও আর দুনিয়ার পরে আবার যে জগতে আল্লাহ তোমাকে নিয়ে যাবে না হাদিসের ভিতরে আছে দুনিয়া কিন্তু আখেরাতের ফ্লাইওভার কি আর দুনিয়া কান্তারাতুল আখেরা দুনিয়া আখেরাতের কি ফ্লাইওভার কি হ্যাঁ এই জন্য যানজট করবো না তোমার সিধা ফেরাতে পৌঁছে দেবে কোনো যানজটের কোনো কারবার নাই যানজট করবো না ফ্লাইওভার দিয়ে গেলে যেরকম যানজটে ধরে না তোমাকেও আখেরাতে পৌঁছেছে কোনো যানজট করবে না আর দুনিয়া কান্তরাতুল আখেরা দুনিয়া আখেরাতের ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে তুমি আখেরাতে পৌঁছে যাবা তোমার মার প্যাট যেরকম দুনিয়ার ফ্লাইওভার ছিল কোনো যানজট ওইখানে বাধা সৃষ্টি করতে পারে নাই তুমি শিলদা দুনিয়ায় চলে আসছো হাজারো জাম থাকো কিন্তু আসার পথে কোনো জাম রাখি নাই আমরা ঠিক আখেরাতে যাওয়ার পথেও তোমার কোনো যানজট হবে না সিধা দুনিয়ার ফ্লাইওভার দিয়ে চলে যাবে মার প্যাট যেরকম দুনিয়া আসার ফ্লাইওভার বানায় দিবি তুমি চলে আসছো দুনিয়ার যানজটকে অতিক্রম করা ঠিক সংকীর্ণতার যানজটকে অতিক্রম করে তুমি দুনিয়ায় চলে আসো দুনিয়ার থেকেও তুমি আখেরাতে চলে যাও জন্য নবীরা এক মেহান্নত নবীদেরকে আল্লাহ এক মেহান্নত দিয়া পাঠান যেন দুনিয়ার মানুষ যেই কটা দিন দুনিয়ায় থাকুক এই কটা দিন যে নিজের পছন্দ মতো জীবন কাটায় যেতে পারে এই প্রোগ্রাম দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠান والذي أرسل رسوله بالهدى ودين الحق دين الحق আল্লাহ দিনের প্রোগ্রাম দিয়ে নবীদেরকে পাঠান যেন দুনিয়ার মানুষ যে কটা দিন দুনিয়ায় থাকে ওই কটা দিন যেন পছন্দের মর্জির দুনিয়া জীবন কাটায় যেতে পারে পছন্দ আর মর্জি মর্জি বুঝেন নিজের মর্জি মতো পছন্দের জীবন যেন দুনিয়াতে কাটা যেতে পারে কেননা মানুষের কতগুলো পছন্দ আছে মানুষ সুখ পছন্দ করে দুঃখ পছন্দ করে মানুষের কতগুলো কি আছে আছে না এগুলো জন্মগত পছন্দ জন্মগত সুখ পছন্দ করে দুঃখ সুস্থতা পছন্দ করে অসুস্থতা আরাম পছন্দ করে আর বিপরীতটা ইজ্জত পছন্দ করে আর বিপরীতটা এরকম অনেকগুলো জিনিস আছে মানুষ পছন্দ করে অন্যটা পছন্দ করে না আল্লাহ বলে শুনো শুনো শুনো দুনিয়াতে তোমার ভিতরে ঢুকা দিচ্ছি এগুলা তোমার জাতিগত বলে তুমি সুখকে পছন্দ করো অসুখকে পছন্দ করো না হারামকে পছন্দ করো বেআরামকে তুমি পছন্দ করো না সুস্থতাকে পছন্দ করো তুমি অসুস্থতাকে পছন্দ করো না তুমি ধনকে পছন্দ করো সচ্ছলতাকে পছন্দ করো দারিদ্রতাকে পছন্দ করো না শোনো শোনো শোনো দুনিয়ায় যে কোথা দিনই তুমি থাকবা যদি সুখে শান্তিতে থাকতে চাও তাইলে নবীদেরকে আল্লাহ পাক দিনের প্রোগ্রাম দিয়া পাঠাইছেন দিনের প্রোগ্রাম এই জন্য দিন দিয়া পাঠাইছেন দিনের প্রোগ্রাম এই জন্য নবীরা আইসা কোন দস্তুর উপরে মেহান্ন করেন না নবীরা আইসা কোন জিনিসের উপরে মেহান্ন করেন না নবীরা আইসা কোন প্রযুক্তির উপরে মেহান্ন করেন না নবীরা আইসা কোন টেকনোলজির উপরে মেহান্নত করেন না নবীরা আইসা কোন জিনিসের উপরে মেহান্নত করেন না বরং নবীরা আইসা মানুষকে বলেন কেউ মানুষ তুমি হয়তো ভাবো তোমার পছন্দ আছে পছন্দের জিনিস যদি তুমি পাইতে চাও তো আমরা আল্লাহ প্রোগ্রাম দিয়ে আমাদেরকে পাঠাইতে সেটা হলো দিনের প্রোগ্রাম আর দিনের পরিবেশ দিনের প্রোগ্রাম দিনের পরিবেশ আর দিনের প্রোগ্রামের ভিতরে যদি তুমি থাকো তাইলে মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা তুমি যেই কটা দিনই দুনিয়াতে থাকবা ওই কটা দিন তুমি দুনিয়ার মজা লইতে পারবা সুখে থাকবা সুখে দুনিয়ার মজা পাইবা তুমি দুনিয়া কি পাইবা মজা পাইবা নাহলে বানাইবা সবাই মজা লইব কিন্তু তুমি মজা পাইবা না তুমি আইবার যাইবা আইবার যাইবা আইবার যাইবা খালি ছয় ঘন্টার লেগে ঢুকবা কিন্তু ওই ছয় ঘন্টা তোমার টেলিফোনে থাকতে দিব না মা মাজন আয়েন না বাড়িতে বয়ে করেন কাজে ঠিক না ছয় ঘন্টা আরামের খাট তোমারে ধরে রাখবো না তুমি মজা পাইব না জমাইবা তুমি কিন্তু বুক করতে পারবা না কামাইবা তুমি কিন্তু খাইতে পারবা না চার্জ লাগাই তখন তুমি খাইতে পারবা না কামাইবা ঠিকই কামাইবা ঠিকই কিন্তু খাইতে পারবা না বানাইবা ঠিকই হ্যাঁ কত দিয়া কিনছেন তবে এত দিয়া কিনছি সাজাইছেন কত দিয়া কেন না কিনার চেয়ে বেশি সাজানোর মধ্যে গেছে সাজাইবা তুমি কিন্তু থাকতে পারবা না থাকতে পারবা না জাদুঘর বানায় তুমি জাদুঘর রাস্তার মন্দির জাদুঘর হয়ে গেছে ঠিক না কি বানায় দেবো জাদুঘর বানায় জাদুঘর মানুষে দেখবো তুমি কারিগরকে কিরকম করছো জমাইবা তুমি কিন্তু বুক করতে পারবা না বুক করতে পারবা না এই জন্য নবীরা এক মেহান্নত নিয়ে আসেন মেরে দোস্ত এক প্রোগ্রাম নিয়ে আসেন আর সৈয়দুল আম্বিয়াও ওই প্রোগ্রামে নিয়ে আসছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক মোহাম্মদ রসুল্লাহ এক প্রোগ্রাম নিয়ে আসছেন সারা দুনিয়ার সর্বশ্রেণীর মানুষকে একই কথা বলছেন শোনো শোনো সুখ শান্তি যদি তুমি পাইতে চাও আর পছন্দের জীবন যদি তুমি কাটাইতে চাও তাহলে আমি তোমার জন্য প্রোগ্রাম নিয়ে আসছি এই প্রোগ্রামওয়ালা পরিবেশ যদি তুমি বানাইতে পারো তাইলে তুমি সুখী থাকবা সুখী দুনিয়ার মজা পাইবা মজা এই জন্য অমর রবি আল্লাহ বলতেন আর দুনিয়া খুলি আল্লাহ বলতেছেন আর দুনিয়া খুলি মেলাকুন দুনিয়া তোমাদের জন্য বানাইছি অন্যের জন্য না দুনিয়া ফেরেস্তা ভোগ করব না জানোয়ার ভোগ করব না পশু পাখি ভোগ করব না দুনিয়া কোনো প্রাণী ভোগ করবো না দুনিয়া তোমরা ভোগ করবা দুনিয়া না মেলাছি দুনিয়া তোমাদের জন্য বানাইছি কিন্তু দুনিয়ার মজা যদি লইতে চাও তাহলে শুনো শুনো আমরা প্রোগ্রাম দিয়া দিতেছি এই প্রোগ্রাম অনুযায়ী যদি তোমাদের পরিবেশ হয় জিন্দগি হয় তাইলে তুমি দুনিয়ার মজা পাইবা তুমি দুনিয়ার কি পাইবা মজা পাইবা মজা তুমি দুনিয়ার মজা পাইবা ना कमायो मजा पैबा अबर कमायो मजा पैबा कमायो अबर ना कमायो झुपड़ी बनायो मजा पैबा अबर ना बनाया झुपड़ी तो कैसो मजा पैबा की झुपड़ी तो कैसो की करवा मजा पैबा ऐसा अल्लाह वादा আবার कमायो मजा পাইবা আবার ना जमायो तुम्हें কি करवा মজা পাইবা তোমার মজা দিয়া দিব জিন্দগির লুৎফ দিয়া দিব মজা জিন্দগির সুখ দিয়া দিব তোমার পছন্দের দিয়া দিব এই জন্য সর্বশ্রেণীর মানসিককে সম্বোধন করে আল্লাহ আল্লাহ রসুল ঘোষণা দিতেন ও সর্বশ্রেণীর মানুষ ও বাদশাহ তোমার জন্য প্রোগ্রাম ও ফকির তোমার জন্য প্রোগ্রাম ও ব্যবসায়ী তোমার জন্য প্রোগ্রাম সময়ের জন্য আমি প্রোগ্রামে আসি আসছি নবীদেরকে আল্লাহ এক মেহান্নত দিয়া পাঠান নবীরা ওই মেহান্নত দুনিয়ার মানুষ যখন আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া প্রোগ্রামকে ছেড়া দিয়া নিজের নিজের বুদ্ধি বিদ্যা মতো প্রোগ্রাম সেট করতে শুরু করে তখনই বেড়ে দোস্ত মর্জির জিন্দগি বাইরে আইয়া সুখের জিন্দগি बाकी होया जाए शेष होया जाए पसंद जीवन किया जाएगा किया जाएगा शेष होया जाएगा शेष होया जाए हाँ পছন্দ জীবন শেষ হয়ে যায় তখন সুখ অসুখ মনে হয় সুখ কি মনে হয় সুখ অসুখ মনে হয় সুখ অসুখ মনে হয় কত ব্যক্তি না সুখের সমস্ত আস্বাদে থাইকা অসুখে বিলুপ্ত অসুখে অসুখের ভিতরে পড়া অসুখে আক্রান্ত হইয়া নিজের ঘরের পাংখায় নিজের যান দিয়ালি দিতে না দেন হ্যাঁ কেন দিল সুখের আস্বাদ তো সবই আছে বোঝা গেল সুখ ওর জন্য কি হয়ে গেছে গা অসুখ হয়ে গেছে গা যদি সুখ ওর জন্য অসুখ না হইত তাহলে ও ওর হাতের টাকার কিনা পাঙ্খায় কেন লটকায় জানবি সুখ ওর জন্য অসুখ হয়ে গেছে আর কত ব্যক্তির অসুখও সুখের কারণ হয়ে গেছে অসুস্থ সবাই গ্রামেরা ডাক্তার নিয়ে আনতে চাইছে কইছে আমরা জানি একটা ডাক্তারই তো আমার অসুস্থ করছে ডাক্তারই না করবিটা কি ডাক্তার এর করবি টাকা কি ডাক্তারি তো আমাকে কি করবে কি করবে অসুস্থ করবে তারপরে ডাক্তারি আবার বলতেছে আবিদুল মারিবি তাসকিয়ুন তুই যখন আ আ করবি তো সুবহানাল্লাহ সওয়াব অটোমেটিক নিতে থাকি আল সুবহানাল্লাহ সওয়াব করতে চুকু কত অর্ধেক সৌর জগতের পুরা জগতের অর্ধেককে রেখে দিয়া ঘুরা আনিনুল মারিদ যখন চিৎকার দিতে থাকে তো লাইলা ইলাহা থাকে কত কত না কত সমগ্র সাত জমিন এর ভিতরে যা আছে মিজানের সামনে হইল ডিমের মতো এতটুক দিব লাইলা হাইল্লাহ হ্যাঁ না না না না না যদি লাইলাহা ইল্লাল্লাহ পুরা মিদানি না করবো তাইলে ওই ব্যক্তি যার কাছে তিসরা না তিসিল্লা যার কাছে শুধু গুনা গুনা কোন নেকি তার কাছে নাই আল্লাহ একটা ছোট কাগজ বাইর করে দিয়া দেবো এটা পাপ ও করবো এটা মাপলে ওই কি এটা তো একটা কাগজের টুকরা এটা মাপতে করতেছেন মানে আমার লোকের মজাজ করতেছেন আকাশটা আমি অবধি ওয়ান্তা রব্বুল আপনি আমার লোকের মজাজ করেন আপনাদের সমগ্র জগতের প্রভু আল্লাহ ওকে বাধ্য করবো মাপ তো এটা রাখবো আর মন শুকাইতে থাকবো দেখেন না বিপদের সময় খালি ভিতরে কি দিন কি করে হ্যাঁ হার্টবিট বেড়া যায় না কি কন এখন দিলের আওয়াজ শোনা যায় না ওই সময় একটা পর্ব মাঝে মাঝে এরকম আসে বেশি দূরে দূরে যান কতক্ষণ পরে গিয়ে দেখবেন আপনি কানে দিয়ে আওয়াজ শুনতেছেন আপনারটা ডক ডক ডক ডক ঠিক না ঠক ঠক আওয়াজ শোনা যায় তো ও এরকম দিল রাত থেকে থাকবো আওয়াজ শুনবে যখন মাপবে তো ওই পিছেরটা পুরো হাওয়ায় উড়ে যাবে যখন করব তো কাহান্নাহু ইয়াকতুল আদু সে যেন আল্লাহ রাস্তায় দুশ্মনের মোকাবেলা করার জবাব পাবে আর ফেরেস্তারে আল্লাহ বইলা দিতে থাকবে সমস্ত আমল দেখতে থাকো অবস্থায় যত আমল আল্লাহ পারে না বলতেও পারে না আবার আমল লিখতে তো আল্লাহ বলবে অসুস্থতা আমার পক্ষ থেকে বন্দা তো এটা কোনোদিন স্বপ্ন চিন্তা করে না এটাকে দেখতেই চায় না এটা তো আমার উপরে চাপায় রেখি বিদায় সব আমল লেখতে তা আর গুণার সুস্থতা যখন লাভ করে তো কাহান্নাহু এরকম হয়ে যায় কায়মিন তার মা তাকে যেন আজকে জন্ম দিল তখন অসুখ সুখ হয়ে যায় এটাই দেখেন অসুখ সুখ বড় সুখ আর কি যায় সুখ যায় সুখ অসুখ সুখ চলে না আগে চলি অসুখ সেই জিজ্ঞাসা করে আছেন বা আলহামদুলিল্লাহ ভালো আছি বা আলহামদুলিল্লাহ কেমনে কোন কৃষ্ণাতে তো উঠতে পারেন না যা দেখো হাসপাতালে নাক দিয়া মুখ দিয়া পাক দিয়া খাওয়াইতেছে সে তো ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফেরেস্তারে জিজ্ঞাসা করে মানুষ আইলে কি কয় কিচ্ছু কয় না খালি আলহামদুলিল্লাহ কইতে থাকে যে জিজ্ঞায় তাকে কি জবাব দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলে সবনি লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতে একটা ঘর বানায় দে তারপরে কি নেম প্লেট লাগায় দে বাইতাল হাম প্রশংসার ঘর এটা বন্দার লেগের জায়গা বানায় দিলাম বলেন অসুখ সুখ না অসুখ সুখ হয়ে যায় সুখ নামাজ পড়তেছে বলতেছে আতুসল্লি আচ্ছা, জালিসান ইয়া কিছু হয়েছে নাকি আপনার দাঁড়ায় পড়েন না কেন তো বলতে আবার ওরা জু জু জু জু দাঁড়াইতে পারতেছি না আবু ওরা চোখে পানি চলে আসছে পানি দিয়ে খুব বসা যেতেছে আল্লাহ রসুল কাছে কাইনা নিয়া পিঠের উপরে হাত ঘুরে আরে সোর এটা কোনো দুঃখের বিষয় না আজকে যদি সেটা বরদাস্ত করে নিতে পারি কঠোরতা আমাদের সামনে দাঁড়াবো আসবে না আবার বলছে শোন শোন শোন দারিদ্রতা কোনো তোর দুঃখের বিষয় না শোন শোন দারিদ্রতা যদি তোর থাকে আর যদি আমি যা প্রোগ্রাম নিয়ে আসছি ওই জিন্দগি যদি তোর হয়ে যায় তো দারিদ্রতা তোর কেমতের মাঠের ক্রেডিট কার্ড এই জন্যই তো নবী দোয়া করতেন আসিনি মিষ্টি না অমিতনি মিষ্টি না অসুর নীতি তোমরা তিলমাতা দিন আল্লাহ গরিব রেখেন গরিব অবস্থায় পৌঁছ দিয়েন গরিবের ভিতরে কেমতের দিন উঠায় তিন তিন দোয়া গরিবের জন্য দলির জন্য কোন দোয়া আল্লাহ রসুলের হাতে তো বহুত কম তিন তিন দোয়া গরিবের জন্য কেন বলে গ্রামতের বিনাদের হিসাবও হবে না না হিসাব ওলা কিতাব না হিসাব না কিতাব আল্লাহ বলবে ইনসালিকু ইলা জান্নাতি বিগাইরি হিসাব হিসাব ছাড়া তোমরা জান্নাতে চলে যাও তামাস তামু সন্তু আম পাঁচশো বৎসরে তোমরা জান্নাতের নিয়ামত ভোগ করো তারপরে আমি ধনীদেরকে জান্নাতের চেহারা দেখাবো প্রোগ্রাম রবিরা নিয়ে আসেন যেন সর্বশ্রেণীর মানুষ ওই প্রোগ্রামের ভিতরে যদি আসে ওই প্রোগ্রাম যদি জিন্দগিতে নিয়ে আসে ওই পরিবেশ যদি তৈরি করে তাইলে ফেরে দোস্ত আল্লাহর ওয়াদা ওয়াদা ওয়াদা হায়াতন তাইয়েবা লেখুমুল হায়াতন তাইয়েবা তোমাদের জন্য পছন্দের জীবন দিব পছন্দের সুখের জীবন দিব সুখের তোমাদের পছন্দের জীবন হবে তোমরা সেরকম আইডিয়া করবে ওরকম আইডিয়া তোমার করে বয় হ্যাঁ, বিয়া করার আগে সব পুরুষ আইডিয়ার নকশা আছে ঠিক না না আছে না মনে হয় আপনারা বিয়া করেন না কিছু বোঝেন না ঠিক না হ্যাঁ আছে আবার মেয়েও আইডিয়া আছে ঠিক না হ্যাঁ আছে না আছে না হ্যাঁ আমি তো এরম এরম চেয়েছিলাম তুমি তো এরম এরম না আবার এও আমি তো এরম এরম চেয়েছিলাম তুমি তো এরম এরম না এই পছন্দের জীবন হলো এটা যে তুমি যেরকম আইডিয়া আসবা এরকম আইডিয়া তোমার খুলে পাওয়া যাবে এটার খেলাফ হবে না কি হবে না খেলাফ হবে না আবার বিয়ে সাথে করে সংসার যখন শুরু করে তখন আবার দুজনে মিলে আইডিয়া আছে কিরকম হবে আমাদের সংসারটা কিরকম গুছানো হবে কিরকম হবে আল্লাহ রসুল ওয়াদা করতেছে তোর আইডিয়া সংসার আমরা গুছায় রেখি কাপড় যদিও একটা থাকে আইডিয়ার বিরুদ্ধে হবে না আইডিয়ার আইডিয়ার একটা কাপড় ঠিক না আয়াতের দাবে আছে না নাই আইডিয়ার বিরুদ্ধে হবে না এক কাপড় কিন্তু যা স্বামীও কুর্তিতে নাচে স্ত্রীও কুর্তিতে নাচে দুজনেরই কুর্তি এত কুর্তি কেন কাপড় তো একটা আমি জান্নাতি স্বামীকে আমি জান্নাতি দুজনে ঘরে এক কাপড় নাচতেছে আর বলতেছে জান্নাতি সব জান্নাতে পুরা এখানে পুরা করলে তো শেষ হয়ে যাবে জান্নাতে শেষ হবে না না আমরা প্রতিদিন আমাদের সবকে আল্লাহ বাড়াবে আর নতুন নতুন জিনিস আল্লাহ আমাদেরকে ঘিরে দিবে এখানে চেঞ্জ করতে হলেও বৎসর লাগবো ঠিক না ছয় মাস লাগবো নয় মাস লাগবো দুই মাস লাগবো এক মাস লাগবো এক সপ্তাহ লাগবো একদিন লাগবো জান্নাতে এতটুকু সময় লাগবো না এটা সঙ্গে সাথে সাথে মন আটকে গেল এটা চেঞ্জ করে দিবে এই জন্য হাবিতে আছে প্রতি সপ্তাহ জান্নাতিদের কি হবে প্রতি সপ্তাহে জান্নাতিদের সার্জারি হবে সার্জারি প্লাস্টিক সার্জারি বোঝেন হ্যাঁ কি হবে প্লাস্টিক সার্জারি হ্যাঁ ওইখানে ডাক্তার দিয়ে না মেশিন দিয়ে না জানাতে বাজারে যাইব এক জায়গায় যাইব ওইখানে সব সবজি রাখা থাকবে যেই সবজিটা রইব পছন্দ হইব যে বড় সুন্দর তো সাথে সাথে পুরাটা ওইটা চালে ফেলাই যেত তার জারি হয়ে যাবে জারি পুঁতি সবটাই সরকারি হবে মহিলাদের দেখবে পুরো আবার দেখবে যে সরকারি হয়ে গেছে তাহলে ডেলি সপ্তাহ পাল্টাইলে কেমনি চিনবে একজন আরেকজন তার বলে যার যারটা হে গ্রাম চিনা লাগবে অসুবিধা ওটা চিন্তা করেন না যে চেঞ্জ হয়ে যাবো আপনারটা ওটি ঘরটা ওটি এরকম কিছুই হ্যাঁ সার্জারি হবে প্রতি সপ্তাহে বলে তারপরে সংসারের পরে যখন বাচ্চা কাচ্চা তখন একটা আইডিয়া থাকে ঠিক না আসতে তাকে কিরকম হওয়া চাই কলিজার টুকরা কিরকম হইলে হবে কিরকম আল্লাহ বলে তোর আইডিয়া মতো এরকম হবে যে তোর পায়ের চুমা লাগায় বলবে জান্নাতে চুমা লাগাই যদি ওই জিন্দগি না হয় তুই আইডিয়া আসবি কিন্তু ওরকম হবে না তোর টেবলেট খাওয়ায় দাবা করবো তোর রাস্তা রাস্তায় গুলি করবো গুলি গুলি করবো তোর আইডিয়ার পাইও হবে না বইলেও হবে না তোর সেইখানে দেখবো পাই জুতা মারবো বইলে জুতা মারবো তোর আইডিয়ার প্রতিবেশীও হবে না ঘরের তোরে বাইরে দেখি মনে শুধু বাইরে দেখে আসবো রোডে তোরে সাইজ করে ফেলানো দিয়ে কিছু দুনিয়াতে পাবি না এমনকি তুই বাজার করে চলে যাবি ঘরে আইডিয়ার খাওয়ানো পাবি না আইডিয়ার খাওয়ানো পাবি না তুই বাজার করে ফিরে যাবি আর কইও যাবি এটা জামানা আর ঘরে আয়া পাবি না বলে বানাইছিলাম তোমার দেবী দেখে মনে করছি নষ্ট হয়ে নেব সব পয়সা খাওয়াই মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও নবীরা এক প্রোগ্রাম নিয়ে আসেন দুনিয়া আল্লাহ বানাইছেন আল্লাহ ধ্বংস করবেন সাত দিনে ছয় দিনে বানাইছেন এক পুয়ে ধ্বংস করে দিবেন আমার দেখো নয় মাসে বানাইছেন দুই এক সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিবেন ষাট সত্তর বছরের বয়স চাই দিতে একদিন সমাপ্তি ঘটায় দিবেন সেটাই দুনিয়াতে পছন্দের জীবন পাপ দুনিয়া দিয়া মজা লুটো हाँ हरे हरे हरे उमर रबी अल्लाह तू উমর রবি আল্লাহ আনহু কোন ব্যক্তি মহিলাদের দোষ বলতেছিল আরবিতে উমর রবি আল্লাহ শুনতেছিল তো উমর রবি আল্লাহ আনহু বলতেছিল আরে মহিলাদেরকে তো আল্লাহ পাক সুগ্রাম বানাইছে আমাদেরকে আমাদের জন্য তাদের করতেছে কেউ হেবালাত সায়াতিন বলতেছে ওটার উপরে কখন হবে সুগ্রাম এটাও বেড়ে নিয়ে গেছে জিন্দিগি যদি মোহাম্মদ রসুল্লাহ এই প্রোগ্রাম নিয়ে আসতেন এই প্রোগ্রাম অনুযায়ী যদি আমাদের জিন্দগি হয় তো মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত ঝুপড়ি সুখের ভান্ডার থাকবে অট্টালিকাও থাকবে রোডেও থাকবে ঘাটেও থাকবে বাজারও থাকবে খালেও থাকবে বিলেও থাকবে সমুদ্রের অথই তলদেশেও থাকবে সব জায়গায় সুখ বিরাজ করবে এই জন্যই তো আমরা রসুল বলছে শোনো শোনো শোনো একটা জমানা তোমরা যেটার ভিতরে আসো এটা জমিনের প্যাকেট চেয়ে জমিনের পিঠ পুষ্ট জমিনের প্যাকেট চেয়ে জমিনের ঠিক উত্তম একটা সময় আসবে জমিনের প্যাকের পিঠের থেকে জমিনের প্যাক উত্তম হবে শোনো শোনো একটা সময় এরকমও আসবে যে ভদ্র লোক নিরীহ লোক কবরস্থানের পাশ দিয়া যাবে আর চোখের পানি জড়া বলবে ইয়া লাইসানি কিন্তু আমি যদি কবরে হইতাম আর এই দৃশ্য যদি আমাকে দেখতে না হইতো আর এই পরিস্থিতির শিকার যদি আমাকে না হইতো তাহলে কতই না ভালো হইত আরে হাদিসে আছে আল্লাহ রসুল বলতে একটা সময় এরকম আসবে শুনো শুনো ভদ্রলোক ঘরের কাপড় কাপড়া বাহির হবে কি করা হ্যাঁ কি করে বেরোবে বোরকা পয়লা বাহির হবে আরে শুনো শুনো একটা সময় এরকম আসবে যদি তোমরা প্রোগ্রামকে ছেড়ে দাও মেহান্নকে ছেড়া দাও প্রোগ্রামকে ছেড়া দাও মেহান্নকে ছেড়া দাও তাইলে এরকম একটা সময় আসবে এরকম একটা সময় আসবে এরকম একটা সময় আসবে তোমরা পুনর উপরে বাধ্য হবে ও শোনো শোনো শোনো হাদিসের ভিতরে আছে ইউজিকিরুকুম আলাল আজদি ওয়াল কুসুর গুনাহ বাধ্য হবে তোমরা এরকম একটা সময় আসবে শোনো শোনো শোনো এরকম একটা সময় আসবে এরকম একটা সময় আসবে তোমরা প্রোগ্রামের উপরে যারা থাকবা এরা টিকা থাকা এরকম কঠিন হবে তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের টিটকারি পাত্র হয়ে যাবে কি করবে টিটকারি কি প্রত্যেকটা জিনিস সে বিরুদ্ধে তোমাদেরকে কি করবে চিৎকারি করবে তখন এরকম সময় চলে আসবে শোনো শোনো আমি জানিয়ে আসছি আল্লাহ যা দিচ্ছেন ওটাকে হাতে রাখা আগুনের কয়লা রাখার চেয়েও কঠিন হবে কিন্তু শোনো শোনো ওই সময় যারা মজবুতির সাথে ঘেরা রাখবে যারা মজবুতির সাথে আর করে চলবে কোনো দিকেই তাকাবে না ওই মিশনকে ধরা রাখবে তার উপরে চেনা যাবে শোনো তোমাদেরকে আমি গ্রান্টি দিয়া যেতেছি সাহাবার থেকে পঞ্চাশ গুণ বেশি আজুর সব তোমাদেরকে দিব কত গুণ কত কত পঞ্চাশ গুণ আপনি ভেবেন সাহাবার থেকে পঞ্চাশ গুণ বাংলাদেশে এরকম পাবলিকও পাওয়া যাইব এখন চিন্তা আছে যে সাড়ে তিন টাকায় চাকরি শুরু করছে কত গায় হ্যাঁ আল্লাহর রসুল তো কমই কইছে আর এখন যে চাকরি ওই পোস্টে যে চাকরি করে এখন ওর পঞ্চাশ গুণ কেন ওর আটশো গুণ বেশি পায় ঠিক না হ্যাঁ? এটা কন্যা কি সাহাবা সাহাবা ভিন্ন জিনিস পঞ্চাশ গুণ বেশি আসবে সোয়াব আল্লাহ কি করবে দিবে এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত দুনিয়া আল্লাহ বানাইছেন সমগ্র জগৎ একদিন আল্লাহ শেষ করে দিবে আমাদেরকেও তৃপ্তি আনছেন একদিন আমাদেরকেও শেষ করে দিবেন যেটা সাত দিন ছয় দিনে অস্তিত্বে আনছেন ওটাকে এক ফুটে উড়ে দিবেন আমাদেরকে নয় মাসে অস্তিত্বে আনছেন কয়েক মিনিটে শেষ করে দিবেন ঠিক না ষাট সত্তর বছর হোক আর এক হাজার বছর হোক যতদিন দুনিয়ায় থাকবে দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানাইছেন আর দুনিয়া খুলিক না দেখুন দুনিয়া তোমাদের জন্য বানাইছি দুনিয়া তোমাদের জন্য তোমরা দুনিয়ার জন্য না দুনিয়া তোমাদের জন্য বানাইছি সেই প্রজাতির দুনিয়াতে তোমরা থাকতে চাও যদি পছন্দের জীবন কাটাইতে চাও যদি মনমত জীবন কাটাইতে চাও তুমি যা পছন্দ করো এটার বিপরীত যেন না হয় এটা যদি তুমি চাও তাইলে নবীদেরকে আমি এক প্রোগ্রাম দিয়া পাঠিয়ে দিচ্ছি ওই প্রোগ্রাম যদি তুমি তোমার জিন্দগিতে শেষ করতে পারো ওই পরিবেশ যদি তুমি তৈরি করতে পারো এই জন্য আল্লাহ নবীদেরকে দিন দিয়া পাঠাইছেন আর নবীদের মেহান্নতের একমাত্র উৎসই ছিল লক্ষ্য বস্তু ছিল মানুষকে দিনের পরিবেশের ভিতরে ঢুকায় দিনের ও মেরে রসুল দিনের একরিয়ামের ভিতরে ঢুকায় দিনের অ্যাকোরিয়াম বোঝেন বুঝেন না বুঝেন না বুঝে না করিয়াম কি পালে এটার মধ্যে হ্যাঁ? পানি দিয়া পালে না পানি ছাড়া পালে ওটার ভিতরে পাল পারে না পাল পারে না লাফায় করে কেন করে ও পানির পরিবেশে আছে বিদায় ও ফুর্তিতে আছে না আল্লাহ রসুল একদিনের পরিবেশকে নিয়ে আসছেন দুনিয়ার মানুষ যেন পছন্দের জীবন পায় তার আঁকা জীবন যেন সে পায় যে নকশা সে আঁকতেছে সেই নকশা সে আঁকতেছে সর্ব কদমে সর্ব ক্ষেত্রে এই জন্য তো নকশাওয়ালা জীবন দিতেছে এরকম নকশা আঁকতে এই জঙ্গল থাকতে হবে আমাদের এখানে কিন্তু বন্য পশুর সাথে থাকা যাবে না কি করতে হবে এটাকে খালি করতে হবে তো কেমনে খালি করবো দাঁড়ায় অপরে কও যেন ওরা জায়গাটা ছেড়ে চলে যায় তো একজন দাঁড়ায় বলতেছে ও ভাই আমি জঙ্গলটা দরকার তোরা একটু জঙ্গল ছেড়ে চলে যাস না তোরা থাকলে মাঝে মাঝে আমরা ভয়ভীতির শিকার হইতে পারি বিদায় ছেড়ে একটু চলে যা সময় তো করে দিতেছি তাই সকাল পর্যন্ত সময় দিলাম ছেড়ে চলে যা যদি আমাকে মূর্তি মতো ছেড়া যাবি তাহলে তো ভালো কথা আর যদি না যাবি তো এই তো আমাকে মূর্তি হইব কিন্তু করে আমরা গণ হত্যা করে দিব সাধ্যে মূর্তি মতো না ছাড়ে না হ্যাঁ সাধ্যে ছেড়া দিতে মূর্তি মতো হ্যাঁ হ্যাঁ কে কইছে মরুভূমিতে কুয়া খোঁজলে পানি উঠবো না আমার মর্জি আমি পানি উঠায় ছাড়বো তো কুয়া করতেছে সবাই তো মরুভূমিতে কুয়াতে পানি ওঠে আমার মসজিদে উঠমু পানিও উঠামু তারপরে কি করতে করছে আর মসজিদ মতো পানি উঠাইছে না উঠায় না হ্যাঁ যা নকশা আসতেছে ওইটাই হ্যাঁ হ্যাঁ হইতেছে তো সবাই লইব বৃষ্টি হইব আর আমার লিগে একটা হইব এটার ভিতরে বহুত ডিফারেন্স আছে আমার মনে চায় আমার জমিনে হইব কারো জমিনে হইব না আবার অতটুকু হইব যতটুকু আমি চাই আবার আমার জমিনের বাইরে এক ফোটাও না আবার হওয়ার পরে এখানে থাকবো না আবার চলে যাইব আল্লাহ যেরম চা সেরমই নেবো তোর জমিনে হইব যতটুকু চাবি অতটুকুই হইব হওয়ার পরে এখানে থাকবো না এটাও হইব তোর জমিনের বাইরে এক ফোটা না এটাও হইব বুঝতে হয় হ্যাঁ? না মুরগি লাগছে সারা জীবন তো স্থলে ঘুরা দৌড়াই মরুভূমিতে জলে উড়াইলে কেমন লাগে এটাও তো দেখার দরকার কতটুকু দৌড়াইবা দুই এক কিলো দৌড়াইলে মন ভরবো না কত কিলো তো কমসে কম বত্রিশ কিলো হইলে হয় তো বাহরাইনের সমুদ্রে বত্রিশ কিলো পার হয়ে যেতেছে মর্জি মতো মর্জির জীবন মর্জি কিসের জীবন কিসের জীবন মর্জি নিরানব্বইটা ছেলে তারপরে মরছি বাজা ছেলে কটা সবটির নামও মুখাস্ত রাখতে পারে না নিরানব্বইটার নাম মুখাস্ত রাখবো সেটা তাহলে তো সবাই মুখাস্ত নিরানব্বই নাম হয়ে দিত আল্লাহ ঠিক না কি বলেন সবাই করছি মুখাস্ত না নিরানব্বই ছেলে এটার নাম মুখাস্ত করবো কেমনে ইবনে আব্বাস নদী আল্লাহ নিরানব্বই ছেলে আমার কোন রেওয়াজে আছে একশোর উপরে হ্যাঁ নিজেরটি নিজে চেহারা দিকেও মনে রাখতে পারে না ছেলে আয়া কয় আপা আমি আপনার কিন্তু এত মর্জির বাইরে না এত ইতিহাস উঠে দেখেন আমারে হাদিস উঠে দেখান যে একটা মুরগি বাইরে আসছিল এত মুরগি কিনা বাইরে না এত মর্জির হ্যাঁ এক বোতলের চিন সামলাইতে চুল পাকায় ঠিক না বোতলের মুতলেসি চিনেন চিনেন না কেরানীগঞ্জের মানুষ কিচ্ছু চিনে না কি কন সারা দুনিয়ার প্যান্ট পড়া দেন তারপরেও চিনেন না হ্যাঁ একটা লেগে তো চুল কাটা এলাম ঠিক না কি কন হ্যাঁ একটা দিয়ে তো কি চুল কাটা এলাম আচ্ছা আমাদের কয়টা কয়টা ছিল দেখেন সব মর্জি মতো একটা চুল কাটা নেয় সবকে চুল কাটা করা সব মর্জি মতে পছন্দ মতো পছন্দ মতো সব মর্জি মতো নাইলে উমর নদী আল্লাহ তালের বয়স কত ইসলামের বয়সে না হ্যাঁ ঠিক বয়সি না সম বয়সি একটু বেশি হয়ে যেতে পারে পাতেমা রবি আল্লাহ তালার মেয়ে উঠলে কুলসুমকে বিয়ে করতেছে অমর রবি আল্লাহ তালানা গৌরব মনে ওইটা এসেও তো চুল না মুরগি সব মুরগি তোমরা চাইবা তোমরা মুরগি আমরা মুরগি দুনিয়া একদিন পৌঁছাইব টিপ দিব ওই মাথায় দেয়া খারাই করছিস না আমরা টিপ ছাড়া পৌঁছাইতে চাই যত হাজার কিলোমিটার দূরেও আল্লাহ বলে তবু মুরগি পৌঁছানা ওরা মেশিন দিয়ে পৌঁছাইব তোরা মেশিন ছাড়া পৌঁছাবি ঠিক না হ্যাঁ কি আমগো মর্জি হইছে দুনিয়া হাতের মুঠায় লোক কি দিয়া কি দিয়া কি দিয়া হাতের মুঠায় এটা দিয়া ঠিক না সাহাবাসটা এটা ছাড়াই হাতের মুঠায় এটা আমগো মর্জি আমগো মর্জি এটা ছাড়াই হাতের মুঠায় এটা আবার রাখে কে চাষ দিয়ে কে কে অ্যাডপ্টার কিনে কে এটা করে কে বিদ্যুৎ টানে এত লফড়া করার কি দরকার আওয়াজ পৌঁছানো দরকার পৌঁছায় দেব মর্জির জিন্দগি এই জন্য নদীরা এক মেহান্ন নিয়ে আসেন বেড়ে দত্ত আজকে ছাড়ছি পুচি ছেড়া দিচ্ছি টুটা ফাটা করতেছি খানা পুরি করতেছি খানা পুরি আর ভাবতেছি এটা দিয়ে ফল চলে আসবে ও মেরে দত্ত ও মেরে দত্ত ষাট ফিট যদি গভীর গভীরতায় পানি থাকে তো আপনি তিরিশ ফিট সারা দুনিয়া বিছায়া দিলেও পানি পাবেন না পাবেন চল্লিশ ফিট পঞ্চাশ ফিট উনষাট ফিট পাবেন না ঠিক না এক ফিটের লেগে উঠবে না ঠিক না আমরা আজকে ওই মেহান্নকে খানাপুরির জন্য করতেছি খানাপুরি না খানাপুরি না এই মেহান্ন তোমাদের জন্য পরিবেশ আমি আল্লাহ নির্ধারণ করছি যদি মর্জি আর সুখের জিন্দগি চাও পছন্দের জীবন যদি চাও পছন্দের জীবন যদি চাও পছন্দের পছন্দের জীবন যদি চাও পছন্দের এজন্য সাহাবা পছন্দ করছে যে না না না কোরআন চাকরি ঘুরায় আটা বাইর করে খামো এটাই আমার পছন্দ তো কোরআন চাকরি ঘুরায়া আটা বাইর করে রুটি বানায় তারপরে খাইছে ঠিক না হ্যাঁ এটাই কি এটাই কি মর্জি আর পছন্দ এটাই কি মর্জি আর পছন্দ এটাই এটাই পছন্দ এটাই মর্জি হাউলি কেরামত সাহাবা এটাই বুঝেছে আমাদের মর্জি মতো আল্লাহ কেরামে মর্জি মতো মর্জি মতো করবো মর্জি এটা মর্জি এটাই হবে আল্লাহ আল্লাহর ওয়াদা শোনো শোনো শোনো শোনো ওই পরিবেশ যদি হয়ে যায় ওই মেহান্ন যদি কান দেয় সাজায় আর ওই পরিবেশ যদি হয়ে যায় তো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে জানি হ্যাঁ আল্লাহ বলে আমি তোমাদের সাথে সাথে আর আমি যখন সাথে হব তো আমার বান্ডার কি দূরে থাকবো নাকি তবু খরচ করবো লাগবে না আমি খরচ করে তুই পাবো না আমি খরচ করবো কি করবো হ্যাঁ? হ্যাঁ? আমি খরচ করবো ও মেরে দোস্ত কেউ অন্যদিকে লয়া যায় না আপনার লোকের মহাব্বত হলে যদি পান্ডার খুলে দিতে পারে আর আপনার থেকে যদি নতুন নতুন ব্রান্ডের গাড়ি লয়ে আইতে পারে তো আল্লাহর সাথে হয়ে গেলে খাতি না দিবে না দিবে না দিবে না দিবে না আল্লাহ বলে শোনো আমি তোমাদের সাথে হয়ে যাব পান্ডার আমার সাথে থাকবে কুদরত আমার সাথে থাকবে কুয়ত আমার সাথে থাকবে আহ মান আদা শুনো শুনো আমার বন্ধু যদি হয়ে যায় তো তোমারে দিয়া লড়াবো না আমি লড়ব তোমারে তো তামসা দেখাইতে রাখবো যে আমি কেমনে লড়ি আমরা কেমনে সাইজ করি তুমি খালি ট্যাগ পাওয়া হয়ে কেমনে করছি কেমনে করতেছি আমরা সাথে হয়ে যাবো আমাদের কুদরতের খেল তুমি দেখবা তখন কুদরতের ফের আমাদের কুয়ার দেখবো আমাদের কুয়ের কিরকম আমাদের কুয়ের কিরকম আল্লাহ দেখাইছে এটা কি বিদেশে আসে হাতির বিরুদ্ধে যদি পাহাড় নিয়ে আইতো তাহলে না বুঝে আইতো ঠিক না ঠিক হাতির বিরুদ্ধে যদি পাহাড় নিয়ে আসতো তাহলে আমাকে বুঝে আসতো ঠিক না যে হাতি যেরকম পাহাড় এরকম ঠিক না এটা সেরা দিনের চ্যাপ্টার হয়ে যাবো ঠিক না হ্যাঁ হাতির বিরুদ্ধে নিয়ে আসতে পারে যার ওজন হইল আঘাত কথা কত আবার আধা শতকের ওজন বেশি হবে না এক শতক তো হবেই না পুষ্প ওঠে না আমি ওরে উল্টে এক উল্টে এক ধৈরা মহিলা দেখি এই জন্য বলতেছি ইন্ডিয়াতে দেখছি দারুণ দেওবন্দে আছে ঘরে দইরা উল্টায়া পুলটায়া সব কবে দেখি কালী ওর পাকা দিলেই বড় সব আদা ছোটা হবে না আবার ওর পায়ের মধ্যে পাথর একটা দিচ্ছে যেটা বুটের ডানার চেয়ে বড় হইব না ঠিক না হ্যাঁ তখন এটা বুঝাইলে হ্যাঁ আল্লাহ বলে আমার কুদরত দেখবি তুই দেখ আমার কুদরত হাতি কত বড় তোকে বিবেক করে লেগে পাহাড় আনতাম একটা পাহাড় তো চতুর্দিকে ছিল ঠিক না একটা করে আনতো আর ছাড়তো আবার উঠাইতো আবার ছাড়তো তো এত সব কি করে আমার কুদরতের সেলফ দেখিয়ে দিব আমার কুদরত কাকে বলে কুদরত শেষ পাখি একটা লয়েছি ধরা আধা শতার ওজন পাথর একটা দিচ্ছি পাঞ্জায় যেটা ফুটের দানা চেয়ে বড় না বলছি ছাড় এটা তো ছাড়ছে তো দিয়েছে মাহবুব ছাড়তে দেরি সবগুলাকে চালাইয়া বিলকুল মুসা বানাইতে দেরি হয়ে সব মুসা বানায় দিতে ছাবা বানা দিতে ছাবা আল্লাহ বলে আমার কুয়তোর সাথে হবে কুদরতোর সাথে হবে আমার খাজিনাও সাথে হবে আমিও তোমার সাথে হব এই জন্য সাহাবাই গ্রাম মেরে রস্ত দুই জিনিসের সাথে কোনোদিন আপোষ করেন নাই আল্লাহর নদী যেই পরিবেশ দিনে নিয়ে আসতেন ওই পরিবেশের সাথে কোনদিন আপোষ করেন নাই আর আল্লাহর নদী পরিবেশকে ওজুদে আনার জন্য যে মেহান্নত নিয়ে আসতেন ওটার সাথে কোনদিন আপোষ করেন নাই আপোষ আপোষ করেন নাই বাচ্চাও করে নাই মহিলাও করে নাই যুবকও করে নাই বৃদ্ধও করে নাই রাজাও করে নাই প্রজাও করে নাই ধনীও করে নেয় গরিবও করে নেয় চাকরিজীবীও করে নেয় মাল ব্যবসায়ী মালিকও করে নেয় কৃষি কাজ এগ্রিকালচার ওয়ালারাও করে নেয় কেউ করে নেয় এই দুই জিনিসের সাথে আপদ একটা হল দিনের পরিবেশের সাথে কখনো আপদ করেন নাই বিন্দু খেলাপ দেখছেন বিন্দু বাবা শিখে দিয়ে গেছেন বাবা বাবাকে আমাদের ইব্রাহিম আল ইসলাম আয়সা দেখতে ইসমাইল ইসলামের ঘরে কেছে তোমরা কেমনে আছো আমরা বড় কষ্টে আছি গেলাম যা আমি আইলে বলল ইসমাইল এরম এরম ঘুরে আইছিল কইছে চৌকাটটা পাল্টায় বেলাইছে ইল্লিগান না সুক্রি চৌকাট সুক্রিয়া আদায় করে নেয় আল্লাহ আর হালে এই চৌকাট যদি আরো থাকে তো ধ্বংস আরো চাইনা নিয়ে আসবো আপোষ করা যাবে না এখানে আজকে এরকম গুড়া আসছিল পড়ে গেছে ধরে না ওর তো না ওটা আমার আব্বা তো কিছু করে গেছে চৌকাট পাল্টাইতে গেছে কি জিগেছিল কি অবস্থায় আছো কি জবাব দিত বলে আমরা বড় কষ্টে আছি বলে সিধা কষ্টে যা আছো আরো কষ্ট বাপের বাড়ি করে দেওয়া কষ্টে না তো সেটা আরো বেশি কষ্ট যারা দিতেছি তোমার যাও বাপের বাড়ি গিয়ে বলে আবার অনেক কানছে আবার কয়েকদিন পরে আসছে কি অবস্থা আছো আলহামদুলিল্লাহ সেই হালে আসছি হালে আল্লাহ বড় ভালো গেলাম ইসমাইল কই কামে গেছে ফিরলে কেউ আমি আসছিলাম আর এই চোখ কাজ যেন পরিবর্তন না করে হ্যাঁ আপোষ বাবায় শিখেছে মোহাম্মদুর রসুল্লাহ শিখাইছে যে দিনের পরিবেশের সাথে কোনো আপোষ নাই আর পরিবেশ যে মেহান্নতের দ্বারা হয় ওই মেহান্নতের সাথে কোনো আপোষ নাই যদি আপোষই হইতো তাহলে আবু আইব মদিনা মুনাব্বারায় মারার আল্লাহ রসুলের হুকুম আছে من يستطيع أن يموت যে মদিনায় মরতে পারে সে যেন মদিনায় মরে আনা আসপাহ রাহু আমি তার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবো সর্বপ্রথম বাকি আলারা কেয়ামতের দিন আমার সাথে মিলবে এতগুলো সুসংবাদ থাকা সত্ত্বেও যদি আপোষ হইত তাহলে আপু আইয়ুব আপোষ করত মদিনায় মরত চাঙ্গাতুর বাকিতে দাপন হইত আর কেয়ামতের দিন আল্লাহ রসুলের সুপারিশের জন্য সার্টিফিকেট আছে নিত আর সর্বপ্রথম আল্লাহ রসুলের সাথে কেমতের মাঠে প্রথমে মিলত খবরকে ইসলাম বলে বানাইত না যদি দলিল আপনার ওর কাছে ওরা আমাদের কাছে থাকে তো আমাকে বুঝান আমি বুঝানি আপোষ নাই মেহান্নতের সাথে আপোষ নাই চাইতে হবে আমাকে কোরআন বেশি বুঝে আমরা আমি বড় বুঝি আমি আল্লাহ রসুলের মেজবান হ্যাঁ আমি ওই ঘরের চেয়ে আজকে আজকে কাজ ওনার ঘর ছিল না ওনার খানদান এই ঘরের কেয়ারটেকার ছিল এটা ওনার বাড়ি না এটা তো ইয়ামানের বাদশাহ হুজুর ইসলামের পয়দার আগে মদিনা মুনাফরা দিয়া যেইতে ছিল পাত্রীদেরকে নিয়া পুরা ইয়ামান তখন খ্রিস্টান ছিল বড় বড় পাতুরিদেরকে নিয়ে যেতেছিল পাতুরিরা মদিনাকে দেখা বাদশাকে বলতে এটা তো ওই জায়গা আমাদের কিতাব চলে যে নদী আহমের উদ্দামান এখানে হিজরত করবে কি করবে হিজরত করবে তো বাদশাহ বলতে আমার মনে চায় আমি একটা ঘর বানায় রেখা যাই ওই নদীর জন্য আর আবু আলী বাস্তারির খানদানকে ওই ঘরের কেয়ারটেকার বানায় আর তাইলে তো আপস মাহাতিবলে চাবালে করে ফেলতো যখন আল্লাহ রসুল বিদায় দিতেছেন ইয়ামানের দিকে পাঠায় দিতেছেন আর চোখের জলে খুব বাসায় বলতেছেন মাছ মাছ মাছ মাছ কিন্নি ওষুধ বুকায়া মাছ অবাস আমি ভালোবাসি বলতে এটার উপরে চোখে তো পানি আসতে পারে না ইয়ার রসুল্লাহ আমিও তো ভালোবাসি আপনার চোখে পানি কেন এটা বলেন বলে মা গোলাম্মা তার সে তামুল্ল আলা খাবারি মাস তুই যেদিন ফিরে আসবি ওই দিন আমি দুনিয়ায় থাকবো না আমার খবরের পাশ দিয়ে তুই যাবি মা বলতে পারতো যে আমি আপনাকে খবর দিয়ে মানে চলে যাবো কিন্তু আল্লাহ রসুল বলতে মা চলবে না এখনই এটার সাথে আপোষ করা যাবে না আমার মৃত্যুর সাথে আপোষ করা যেতে পারে আমার দাপন কাপনের সাথে আপোষ করা যেতে পারে কিন্তু ইয়ামানে যাওয়ার ব্যাপারে আপোষ করা যাবে না যাও যখন ফিরে আসছে তো কবরে সালাম দিয়া বলতেছে সদাপ্তা আপনার উপরে সালাম অঙ্গুর মাছ আদা কবরে আরে তাকায় দেখেন মাছ আপনার কবরের শান্তি আইটা আপোষ করা যাবে না যদি আপোষ করা মেহান্নের সাথে চাইত তো উসমান ইবনে আফমান তেরো বছরের ছেলে মোহাম্মদকে জাতিরাতুল কমরে পাঠায় দিত না আর তেরো বছর ছয় মাস বয়সের সময় জাতিরাতুল কমরে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফমান কেমন পর্যন্ত জন্য তার খবর ওই বাচ্চার খবর এখানে হইত না আর যেই যাবে সেই ওই কবর দেখবে আর সে বুঝবে সে জিনিসের সাথে আপোষ করা যায় না যদি দুনিয়াকে পছন্দের জীবন পাইতে চায় পছন্দের জীবন যদি পাইতে চায় পছন্দের জীবন যদি পাইতে চায় সুখের জীবন যদি পাইতে চায় মর্জির জীবন যদি পাইতে চায় আর মেরে রস্ত সমস্ত নিজাম যদি নিজের সাথে নিতে চায় ওই দুই জিনিস একটা তিন পরিবেশ আপনারা তিনি পরিবেশকে ওজুদে আনার মোহাম্মদ রসুল্লাহ আসলেন নাহলে তো মোহাম্মদুর রসুল্লাহ আপোষ করে ফেলতেন যখন বলছিলেন যে ঘরে বয়ে আবাদত করেন কিচ্ছু আসে যায় না লম্বা লম্বা চেষ্টা করেন কিচ্ছু আসে যায় না সারা রাত্র কোরআন করেন কিচ্ছু আসে যায় না বৈকুল্লায় যে পড়ে থাকেন কিচ্ছু আসে যায় না বরং আমরা আপনাকে আরো দিব মাল চাবেন মাল দিব মেয়ে চাবেন মেয়ে দিব রাজত্ব চাবেন রাজত্ব দিব বিপ্লব নেতৃত্বে অন্য শুরু করছেন এটা ছেড়া দেন কি বলছে ওটা ছেড়া দেন ঠিক না আর কিতাব উঠান হায়াতুস সাহেব উঠান ওটা ছেড়ে দেন বলছে শোনো শোনো এটা তো দুনিয়া তোমরা যদি চাঁদও হাতে আইনা দাও ওই বেহান্ন ছাড়া যাবে না এটার সাথে মোহাম্মদ রসুল্লাহ করবে না জন চলে যেতে পারে নয় কিলোমিটার দৌড়াইতে হইতে পারে দৌড়াবে পেটে পাথর ভাঙতে হয় পাথর ভাঙবে জাঙ্গাম শ্রমিক করতে হয় ঘুরা দিবে পুরা কপালে ঢুকা যায় ঢুকা যাবে স্ত্রী মেয়ে তালাক হয় হয়ে যাবে মেয়েরা বিধবা হয় হয়ে যাবে যা কিছু খোঁজা যায় খোঁজা যাবে কিন্তু এটার সাথে আপোষ করা যাবে না আল্লাহ আমাকে প্রাধান্য ক্রিয়া পাঠিয়েছে ওই মেহান্নতি আল্লাহ আমাদেরকে দিয়া দিতেন ওই পরিবেশই আমাদের জন্য নিতেন যদি দুই মেহান্নতের সাথে আপস করে ফেললাম তখন খোদার করতে পারেন কিন্তু কামাবেন খাইতে পারবেন না বানাবেন থাকতে পারবেন না জমাবেন উপকৃত করতে পারবেন না পছন্দের সন্তানও হবে না পছন্দের কিছুই হবে না একদিন দেখবেন আপনার মনও আপনার বিরুদ্ধে চলে যাবে মন কি চলে যাবে বিরুদ্ধে চলে যাবে এটি আল্লাহ বুঝাইতে চেয়েছে من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى দেখছিলাম তোর প্রোগ্রাম কিন্তু তুই টাকায় দেখাস নাই তোর মন তোর বিরুদ্ধে চলে যাবে তখন কি হবে মন তোর পাংখায় লটকায় ছেড়া দিবে লোন তোরে কুত্তার মতো রোডের মেয়েরা ছেড়ে দিবে কুত্তার মতো রোডের মতো একটু বিরুদ্ধে চলে যাবে আজকে কি প্রোগ্রাম নিয়ে আসছে এটার সাথে যদি আপোষ না করেন এই জন্যই নয় তারিখ এটা কি সারা দুনিয়ার সামনে তুলে ধরার জন্য সারা দুনিয়া জমা হবে নয় তারিখ কি সারা দুনিয়াকে বোঝানোর জন্য সারা দুনিয়াকে এটার উপরে তোলার জন্য সারা দুনিয়া নিজের মাথার থেকে পায়ে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ মাথার ঘাম পায়ে ফেলানো শক্তি মেধা বিদ্যা সব কিছু লাগায় দিতেছে শুধু কিসের জন্য পছন্দের জীবনের জন্য ঠিক না হ্যাঁ দিন চাইতেছে হায় হায় হায় হায় জুলুমাত আর অন্ধকার পাঠতেই আছে জুলুমাত ফোরকাহ অন্ধকার এর উপরে অন্ধকার ছাইতেছে এর উপরে অন্ধকার ছাইতেছে এরকম অন্ধকার যে নিজের হাত নিজের চোখের সামনে নিয়ে দেখতে আল্লাহ নিজে বলবে এই অন্ধকারের থেকে বাহির করার জন্য মোহাম্মদ রসুল্লাহকে মিশন দিয়া পাঠাইছে কিতাব আনসাল্লাহ মানুষ যখন নিজের এই দুই জিনিসের সাথে আপোষ করে ফেলবে তো অন্ধকারের উপরে অন্ধকার আসতে থাকবে একটা দিন আসবে একটা দিন আসবে একটা দিন আসবে নিজের চোখের সামনে হাত তুলা ধরবে হাত দেখবে না দেখবে না নিজের হাতে নিচে তুলি চালায় দেখবে না অন্ধকারে আচ্ছন্ন এরকম হবে নিজের টাকার কিনা নিজের মাথায় ঠেকায়া টিকার খাবায় এটা হলো অন্ধকার এটি আল্লাহ কোরআনে বলছে হাত বাহির করবি হাতও দেখি না ও হাত দেখে নেয় কোথায় যায় লাগছে টিকার তো দাবা দিতে মাথার বুদ্ধি উড়ায় নিজে চিরদিনের জন্য ফিরে গেছে ফিরে হয়ে গেছে আল্লাহ রসুলকে জন্য প্রোগ্রাম দিয়া পাঠাইছে এটা কি সামনে রেখা নয় তারিখে সারা দুনিয়া জমা হয়েছে হবে না হবে না ইস্তেমা সারা দুনিয়া জমা হবে সারা দুনিয়াকে এই কথা বুঝানোর জন্য আসো মোহাম্মদুর রসুল্লাহ প্রোগ্রাম নিয়ে হ্যাঁ? এবারে আর রবিবারই ওইটা হবে বারোই রবিউল্লাহ ঠিক না চর্মের মাসেই না ওইটা ঠিক না হ্যাঁ এই প্রোগ্রামে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে নিয়ে দুনিয়ার মানুষকে বুঝাইছে যদি বুঝে ইচ্ছা থাকে মেরে ধরত এখনো সুযোগ আছে ছাড়েন ছাড়েন ছাড়েন আপোষ করেন না আপোষ সবার সাথে করে ফেলান দোকানের সাথে আপোষ করেন ব্যবসা বাণিজ্যের সাথে আপোষ করেন দিদি বাল বাচ্চাদের সাথে আপোষ করে নেন কিন্তু এই দুই জিনিসের সাথে আপোষ করেন না এদেরকে ঘাস ধরা ঘুরাইতে আল্লাহ সময় লাগবে না কিন্তু আপনার আমি যদি শীঘ্র অন্ধকারে পড়া যাই তাহলে মেরে দোস্ত মেরে দোস্ত ইয়াহদি মাইয়া শাহ দিল্লু মাইয়া হায় ওই অন্ধকার আমাকে জাহান নামে পৌঁছায় দিবে জাহান নামে পৌঁছায় দিবে ওই অন্ধকার তুমি আমার জাহান নাম বাড়ায় দিবে কি বানায় দিবে দুনিয়া কি বানায় দিবে কি বানায় জাহান্নাম বানায় দেবে জাহান্নাম তখন ভাই পাত্রীর থেকে দেখবে না চোখ বড় বড় করে দেখবে বাড়ির দিকে তাকাইলে পাত্রিত্বের মায়ায় তাকাইলে কি পাপ হয় কি আচর হয় কি হয় এটা খোলা যাবে আল্লাহ রসুল বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে আর রেশম নেই আরে আরে পাত্রিত্ব সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক এটা আমার থেকে মান মশালা ওয়াসাল শুধু নাই যে এটাকে মিলাবে পুরা করবে আমি ওকে আমার বুকের লোকে মিলাই সামান্য স্বার্থের জন্য ওর মাকে এরকম গালি দিবে সেটাকে অর্থ করলে ও ওইটাই হয়ে যাবে ঠিক না হ্যাঁ কাকে দিবে গালি মাকে মাকে অথচ আল্লাহ রসুল বলতে আল্লাহ বলতেছে ওলা তাকুল্লাহুমা ওসি ওলা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة ووصينا بالإنسان والديه إحسانا الله وصيت করতেছে ওসিয়ত সব ভুলে যাবে অন্ধকারে এটার জন্যই মেহান্ন আপোষ করেন সব জিনিসের সাথে কিন্তু এই চুলের সাথে আপোষ করেন না যদি পূজায় থাকে মেরে ধরত লম্বা করার সুযোগ সময় আসছে না যদি পূজায় থাকে তাইলে মেরে দোস্ত মেরে দোস্ত কারা কারা এই মজমার টিকা যে আমি ইস্তেমায় তো যাবো কিন্তু পাক্কা নিয়ে করে যেতেছি আমি বাড়িতে ফিরবো কিন্তু চল্লিশ দিন পরে ফিরবো আমি বাড়িতে ব্যবসা বাণিজ্যে ফিরবো কিন্তু চার মাস পরে ফিরবো আমি ফিরবো বাড়িতে এমন না যে ফিরবো না ফিরবো চল্লিশ দিন পরে ফিরবো ফিরবো কিন্তু আমি চার মাস পরে ফিরবো এরকম কে কে আছেন একটু দাঁড়ান তো দেখি দাঁড়ান তো দেখি আমি বাড়িতে ফিরবো কিন্তু চল্লিশ দিন পরে ফিরবো চার মাস পরে ফিরবো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান পাঁচ মাস আর কে কে আছেন এরকম পাঁচ মাস বিদেশ সফরের জন্য যে পাঁচ মাস পরে ফিরবো আমি হ্যাঁ আটজন মাসা আল্লাহ আল্লাহ কবুল করুক আরে বলেন আর কে কে আছে দাঁড়ান তো দেখি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে আমি উপরে নিব না নামে না